এই ধর্মের উৎপত্তি এখন থেকে আড়াই হাজার বছর আগে পারস্য দেশে এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন জরাথুষ্ট্র এই ধর্মটাকে বলা হয় অগ্নি উপাসকের ধর্ম অথবা মেগিয়ানিজমের ধর্ম জোরাস্টিনিজমে সর্বশক্তিমান ঈশ্বর তাকে বলা হয় আহুরা মাজদা আহুরা মানে ঈশ্বর বা প্রভু মাজদা মানে জ্ঞানী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 খ্রিস্ট বা ইসা সালাম নিজের মুখেই বলেছেন এটা আছে গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন দশ নম্বর অধ্যায় উনত্রিশ নম্বর অনুচ্ছেদ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায় আঠাশ নম্বর অনুচ্ছেদ আমি শয়তানকে তারা ঈশ্বরের আত্মার সাহায্যে গসপেল অফ লুক এগারো নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে দূর করি গসপেল অফ জন পাঁচ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি যা শুনি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 প্রতিশ্রুতি অনুসরণ করেন এমনকি যদি একটাও ভঙ্গ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না বেহতে যেতে পারবেন না মুসা ইসলাম যা কিছু বলেছিলেন সব বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে এক ঈশ্বরে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এসবে যীশু খ্রিস্ট ভাইসাল্লাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বরং তিনি বলেছেন এটা উল্লেখ আছে গসল জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর চব্বিশ যীশু ভাইসাল্লাম বলেছেন যে তোমরা আমার যে কথা শোনো এগুলো আমার নয় ঈশ্বরের যিনি আমাকে প্রেরণ করেছেন